আবু মুসা আশ আরি রদেলাহ হতে বর্ণিত যে একদা ঘরে অজু করে বের হলাম এবং আমি আজ সারাদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গে কাটাবো তার হতে পৃথক হব না আমি মসজিদে গিয়ে নবী সাল্লাহ সাল্লাম এর খবর নিলাম সাহাবিগণ বললেন তিনি এদিকে বেরিয়ে গেছেন আমিও ওই পথ ধরে তার অনুসরণ করলাম তার খোঁজে জিজ্ঞাসাবাদ করতে থাকলাম তিনি শেষ পর্যন্ত আরিস কূপের নিকট গিয়ে পৌঁছলেন আমি কূপের দরজার নিকট বসে পড়লাম দরজাটি খেজুরের শাখা দিয়ে তৈরি ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রয়োজন সেরে অজু করলেন তখন আমি তার নিকট দাঁড়ালাম এবং দেখতে পেলাম তিনি আরিস কূপের কিনারায় বাঁধের মাঝখানে বসে হাঁটু পর্যন্ত পা দুটি খুলে কূপের ভিতর ঝুলিয়ে রেখেছেন আমি তাকে সালাম করলাম এবং ফিরে এসে দরজায় বসে রইলাম এবং মনে মনে স্থির করে নিলাম যে আজ আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাহারাদারের দায়িত্ব পালন করব এ সময় আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এসে দরজায় ধাক্কা দিলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন আবু বকর আমি বললাম থামুন আমি গিয়ে বললাম হে আল্লাহ রসুল আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন ভেতরে আসার অনুমতি চাচ্ছেন তিনি বললেন ভেতরে আসার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি ফিরে এসে আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্নকে বললাম ভেতরে আসুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আবু বকর আদিল তালাহু ভেতরে আসলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর ডান পাশে কূপের ধারে বসে দু পায়ের কাপড় হাঁটু পর্যন্ত উঠিয়ে নব্বী সাল্লাহ সাল্লাম এর মতো কূপের ভেতর ভাগে পা ঝুলিয়ে দিয়ে বসে পড়েন আমি ফিরে এসে বসে পড়লাম আমি আমার ভাইকে অজুরত অবস্থায় রেখে এসেছিলাম তারও আমার সঙ্গে মিলিত হবার কথা ছিল তাই আমি বলতে লাগলাম আল্লাহ যদি তার কল্যাণ চান তবে তাকে নিয়ে আসুন এমন সময় এক ব্যক্তি দরজা নাড়তে লাগলো আমি বললাম কে তিনি বললেন আমি উমর ইবনু খাত্তাব আমি বললাম অপেক্ষা করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট সালাম পেশ করে আরজ করলাম হে আল্লাহ রসুল উমর ইবনু খাত্তাব অনুমতি চাচ্ছেন তিনি বললেন তাকে ভেতরে আসার অনুমতি এবং জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও আমি তাকে বললাম ভেতরে আসুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তিনি ভেতরে প্রবেশ করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর বাম পাশে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে কূপের ভেতর পা ঝুলিয়ে বসে গেলেন আমি আবার ফিরে আসলাম এবং বলতে থাকলাম আল্লাহ যদি আমার ভাইয়ের কল্যাণ চান তবে যেন তাকে নিয়ে আসেন অতপর আর এক ব্যক্তি এসে দরজা নাড়তে লাগলো আমি জিজ্ঞেস করলাম কে তিনি বললেন আমি উসমান ইবনু আফফান আমি বললাম থামুন নাবি সাল্লাহ সাল্লাম এর খেদমতে গিয়ে জানালাম তিনি বললেন তাকে ভেতরে আসতে বলো এবং তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও তবে কঠিন পরীক্ষা হবে আমি এসে বললাম ভেতরে আসুন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তবে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি ভিতরে এসে দেখলেন কূপের ধারে খালি জায়গা নেই তাই তিনি নাবি সাল্লাহ সাল্লামের সম্মুখে অপর এক স্থানে বসে পড়লেন শরীফ রহমতুল্লা আলহী বলেন সাইয়েদ ইবনু মুসাইয়ার রহমতুল্লা আলহী বলেছেন আমি এর দ্বারা তাদের কবর এরূপ হবে এই অর্থ করেছি